কালো রব কালো রব কালো রব কালো রব কালো রব কালো রব মিষ্টি সুরের কালো রব শান্তি সুখের কালো মিষ্টি সুরের কালো রব শান্তি সুখের কালো রব বন্ধুরা শুনতে শুনতে শেষ হয়ে গেল কাশফুল আশা করি তোমাদের ভালো লেগেছে কাশফুলের গানের কথা ও সুর করেছেন আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাই কাজী আমিনুল ইসলাম সাইদ আহমেদ বদরুজ্জামান আবু রায়হান জাফর আহমেদ রাবি রোকন রায়ান ইলিয়াস হাসান কে এম মনির হুসাইন ও ইয়াহিয়া ইউসুফ নদবী কণ্ঠ দিয়েছেন তাওহিদুল ইসলাম মাহফুজুল আলম রাশেদ এমদুদুল্লাহ আবির মাহমুদ আহমদ সালিম ও আসাদুল্লাহিল গালিব সার্বিক তত্ত্বাবধানে ও নির্দেশনায় রশিদ আহমদ ফেরদাউস সঙ্গীত পরিচালনায় সাইদ আহমদ প্রশাসনিক ও ব্যবস্থাপনার সহযোগিতায় আবু সুফিয়ান সার্বিক ব্যবস্থাপনা ও মিডিয়া পরিকল্পনায় বদরুজ্জামান এই অ্যালবামটি উৎসর্গ করা হয়েছে আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইকে প্রযোজনায় জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব পরিবেশনায় সুর কেন্দ্র পুরনো পল্টন ঢাকা এক হাজার আর উপস্থাপনায় ছিলাম আমি তোফা আজাদ রুহি আজ এ পর্যন্তই কথা হবে আগামী অ্যালবামে আল্লাহ হাফিজ পদাঘাত করি নগ্নতার আসরে পদাঘাত করি দোলে যায় অশালীন যত সব কলরব কলরব কলরব কলরব কলরব মিষ্টি সুরের কলরব শান্তি সুখের কলরব মিষ্টি সুরের কলরব কলরব কলরব কলরব আমরা আলোর প্রদীপ চিরতরে রুখব সকল জালিম আমরা জ্বলব প্রদীপ চিরতরে রুখব সকল জালিম মোরা তো উন্নত জাতি মুসলিম মোরা তো উন্নত জাতি মুসলিম হব না কো কোনো দিনও নীরব কলরব কলরব কলরব কলরব কলরব কলরব মিষ্টি কলরব কলরব কলর কলরব কলরব কলর কলরব কলরব কলর কলরব কলরব কলর কলরব কলরব কলর